দয়াল নবীজির নামে পড়ি দুরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ি দয়াল নবীজির নামে পড়ি দুরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ি ওই নাম দুনিয়াতে আ আখেরাতে ভরসা আমার ওই নাম দুনিয়াতে আখেরাতে ভরসা আমার দয়াল নাবিজির নামে পড়ি দুরুদ হাজার দয়াল নাবিজির নামে পড়ি আসবে যখন মৌতের রাত্রি কেউ হবে না সঙ্গের সাথী গো আসবে যখন মৌতির রাত্রি কেউ হবে না সঙ্গের সাথী গো সেই দিনে আমি পাই যেন গো না ভিজির দিদার সেই দিনে আমি পাই যেন গো না ভিজির দিদার দয়াল নবীজির নামে পড়ি দুরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ি ওই নাম দুনিয়াতে আখেরাতে ভরসা আমার ওই নাম দুনিয়াতে আখেরাতে ভরসা আমার দয়াল নবীজির নামে পড়ি দুরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ি হাসুরের ওই ময়দানে দারুণ পিপাসাতে গো হাসরের ওই ময়দানেতে মরব দারুণ পিপাসাতে গো থাকবেন কাউসারের পেয়ালা হাতে নবীজি আমার থাকবেন কাউসারের পেয়ালা হাতে নবীজি আমার দয়াল নবীজির নামে পড়ি দুরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ি ওই নাম দুনিয়াতে আখেরাতে ভরসা আমার ওই নাম দুনিয়াতে আখেরাতে ভরসা আমার দয়াল নবীজির নামে পড়ি দরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ি মিজানের ওই পাল্লার পাশে থাকবে না আমার নবী বসে গো মিজানের ওই পাল্লার পাশে থাকবে না আমার নবী বসে গো বলবেন নে না যেন দু চোখেতে উম্মত আমার বলবেন নে না যেন দু চোখেতে উম্মত আমার দয়াল নবীজির নামে পড়ি দুরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ি ওই নাম দুনিয়াতে আখেরাতে ভরসা আমার ওই নাম দুনিয়াতে আখেরাতে ভরসা আমার দয়াল নবীজির নামে পড়ি দরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ি দয়াল নবীজির নামে পড়ি দুরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ি দয়াল নবীজির নামে পড়ি দুরুদ হাজার দয়াল নবীজির নামে পড়ি